জাগু জাগু জাগু জাগু মুসলমান হও বাতিলের জম শুধু তিনশো তেরো জন মুজাহি থাকলেই বিশ্বটা জয় সম্ভব জাগু জাগু জাগু জাগু জাগু জাগু মুসলমান হও বাতিলের জম শুধু তিনশো তেরো জন মুজাহি থাকলেই বিশ্বটা জয় সম্ভব হিজিরা হয়ে জন্মিলে যেমন পুরুষ তাকে বলা যায় না তেমনি জিহাদি মনোভাব বুকে না থাকলে মুসলিম তারে বলে না হিজিরা হয়ে জন্মিলে যেমন পুরুষটাকে বলা যায় না তেমনি জিহাদি মনোভাব বুকে না থাকলে মুসলিম তারে বলে না যদি সত্যিকারের মুসলিম হয়ে থাকু জাগাও বুকে জাগরণ জাগু জাগু জাগু জাগু মুসলমান হও বাতিলের জম শুধু তিনশো তেরো জন মুজাহি থাকলেই বিশ্বটা জয় সম্ভব জাগু জাগু জাগু জাগু জাগু জাগু মুসলমান হও বাতিলের জম শুধু তিনশো তেরো জন মুজাহি থাকলেই বিশ্বটা জয় সম্ভব আর কত মার খাবি রে ও মুসলিম থাকিস না ঘরে বসে আবার জেগে ওঠ বালার মতো সিংহের গর্জন দিয়ে আর কত মার খাবি রে ও মুসলিম থাকিস না আর ঘুমিয়ে আবার জেগে ওঠ কারবালার মতো সিংহের গর্জন দিয়ে তোর বাতিলের বিরুদ্ধে লড়তে হবেই হয়েছিস মুসলিম যখন জাগু জাগু জাগু জাগু মুসলমান হও বাতিলের জম শুধু তিনশো তেরো জন মুজাহি থাকলেই বিশ্বটা জয় সম্ভব জাগু জাগু জাগু জাগু মুসলমান হও বাতিলের জম শুধু তিনশো তেরো জন মুজাহি থাকলেই বিশ্বটা জয় সম্ভব আর কতকাল তুমি দাস হয়ে করবে পশ্চাতের গোলামি ওরে বারবার না মরে ওদের বিরুদ্ধে শহীদ হয়ে যাও তুমি আর কতকাল তুমি দাস হয়ে করবে পশ্চাতের গুলামি বারবার না মরে ওদের বিরুদ্ধে শহীদ হয়ে যাও তুমি তবেই না ইসলামের শত্রুরা চিরতরে হবেই খতম জাগু জাগু জাগু জাগু মুসলমান হও বাতিলের জম শুধু তিনশো তেরো জন মুজাহিদ থাকলেই বিশ্বটা জয় সম্ভব জাগু জাগু জাগু জাগু জাগু জাগু মুসলমান হও বাতিলের জম শুধু তিনশো তেরো জন মুজাহি থাকলেই বিশ্বটা জয় সম্ভব হিজিরা হয়ে জন্মিলে যেমন পুরুষ তাকে বলা যায় না তেমনি জিহাদি মনোভাব বুকে না থাকলে মুসলিম তারে বলে না হিজিরা হয়ে জন্মিলে যেমন পুরুষ তাকে বলা যায় না তেমনি জিহাদি মনোভাব বুকে না থাকলে মুসলিম তারে বলে না যদি সত্যিকারের মুসলিম হয়ে থাকো জাগাও বুকে জাগরণ জাগু জাগু জাগু জাগু মুসলমান হও বাতিলের জম শুধু তিনশো তেরো জন মুজাহিদ থাকলেই বিশ্বটা জয় সম্ভব জাগু জাগু জাগু জাগু জাগু জাগু মুসলমান হও বাতিলের জম শুধু তিনশো তেরো জন মুজাহি থাকলেই বিশ্বটা জয় সম্ভব আর কত মার খাবি রে ও মুসলিম থাকিস না আর ঘুমিয়ে আবার জেগে ওঠ কারবালার মতো সিংহের গর্জন দিয়ে আর কত মার খাবি রে ও মুসলিম থাকিস না ঘরে বসে আবার জেগে ওঠ কারবালার মতো সিংহের গর্জন দিয়ে তোর বাতিলের বিরুদ্ধে লড়তে হবে হয়েছিস মুসলিম যখন জাগু জাগু জাগু জাগু মুসলমান হও বাতিলের জম শুধু তিনশো তেরো জন মুজাহিদ থাকলেই বিশ্বটা জয় সম্ভব জাগু জাগু জাগু জাগু জাগু জাগু মুসলমান হও বাতিলের জম শুধু তিনশো তেরো জন মুজাহি থাকলেই বিশ্বটা জয় সম্ভব আর কতকাল তুমি দাস হয়ে করবে পশ্চাতের গোলামি ওর জীবন বাজি রেখে ওদের বিরুদ্ধে শহীদ হয়ে যাও তুমি আর কতকাল তুমি দাস হয়ে করবে পশ্চাতের গোলামি ওরে বারবার না মরে ওদের বিরুদ্ধে শহীদ হয়ে যাও তুমি তবেই না ইসলামের শত্রুরা চিরতরে হবেই খতম জাগু জাগু জাগু জাগু মুসলমান হও বাতিলের জম শুধু তিনশো তেরো জন মুজাহি থাকলেই বিশ্বটা জয় সম্ভব জাগু জাগু জাগু জাগু জাগু জাগু মুসলমান হও বাতিলের জম শুধু তিনশো তেরো জন মুজাহিদ থাকলেই বিশ্বটা জয় সম্ভব জাগু জাগু জাগু জাগু মুসলমান হও বাতিলের জম শুধু তিনশো তেরো জন মুজাহিদ থাকলেই বিশ্বটা জয় সম্ভব